বৈশাখ এসেছে আবার নতুন পাতায় নতুন আশায় রাঙাতে জীবন সবার বৈশাখ এসেছে আবার বৈশাখ এসেছে আবার নতুন পাতায় নতুন আশায় রাঙাতে জীবন সবার বৈশাখ এসেছে আবার বৈশাখ এসেছে আবার নতুন পাতায় নতুন আশার রাঙাতে জীবন সবার বৈশাখ এসেছে আবার বৈশাখ এসেছে শুনি কলর গানে গানে মেতেছে আজ বৈশাখ এসেছে শুনি কলর গানে গানে মেতেছে আজ উৎসব উচা উচা উচা গানে গানে বৈশাখী উচা উচা উচা উচা গানে গানে বৈশাখী উচা বৈশাখ এসেছে আবার নীল আকাশ আলো করে বৈশাখেল রুদ্র ঝড়ের টানে বৈশাখেল নীল আকাশ কালো করে বৈশাখ এলো রুদ্র ঝড়ের তালে বৈশাখ এলো নীল কালো করে বৈশাখ এলো রুদ্র ঝড়ের টানে বৈশাখ এলো নতুন ধানের ধানে খুশির জোয়া নতুন ধানের ধানে খুশির জোয়া ছড়াতে হৃদয় সবা বৈশাখ এসেছে আবার বৈশাখ এসেছে শুনি কলরা গানে গানে বেঁচেছে আজ উৎসব বৈশাখ এসেছে শুনি কলরা গানে গানে বেঁচেছে আজ উৎসব উৎসব উৎসব গানে গানে বৈশাখী উৎসব উৎসব উৎসব উৎসব গানে গানে বৈশাখী উৎসব বৈশাখ এসেছে আবার তলে মেলা বসে দারুণ ছ প্রভাতের সমীরণে কুত বইব তলে মেলা বসে দারুণ ছ প্রভাতের সমীরণে কুত বইব আজ তবে ফুলে যাব সব ভেদাভে পুরনো দিনের গ্লানি দুঃখ আর তবে ভুলে যাব সব যাবে পুরনো দিনের গ্লানি দুঃখকে আর তবে ভুলে যাব সব যাবে পুরনো দিনের গ্লানি দুঃখকে নতুন দিনের হবে যাত্রা শুরু নতুন দিনের হবে যাত্রা শুরু হৃদয়ে স্বপ্ন বৈশাখ এসেছে আবার বৈশাখ এসেছে শুনি কলরা গানে গানে মেতেছে আজ বৈশাখ এসেছে শুনি কলরা গানে গানে মেতেছে আজ উৎসব উৎসব উৎসব গানে গানে বৈশাখী উৎসব গানে গানে বৈশাখী উচা বৈশাখ এসেছে আবার নতুন পাতায় নতুন আশা লাগাতে জীবন সবার বৈশাখ এসেছে আবার বৈশাখ এসেছে আবার নতুন পাতায় নতুন আশা রাঙাতে জীবন সভা বৈশাখ এসেছে আবার বৈশাখ এসেছে আবার সুধী শ্রোতা এতক্ষণ শুনলেন আনন্দ সাংস্কৃতিক সংসদের প্রথম অডিও অ্যালবাম মেঘ ময়ূরী এতে যারা কণ্ঠ দিয়েছেন ফজলুল কাদের চৌধুরী আফজাল নাজমুল সাকিব আমজাদ হুসাইন হেলাল আহমদ মোহাম্মদ সৈয়দুল ইসলাম শালিন আহমদ মতিউর রহমান খালেদ ও মশিউর রহমান পরিকল্পনা ও ব্যবস্থাপনায় মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী ইয়াহিয়া সঙ্গীত পরিচালনায় মতিউর রহমান খালেদ কৃতজ্ঞতায় মোহাম্মদ নজরুল ইসলাম তফজ্জুল আহমদ রুমেল সুফি আলম সোহেল মোহাম্মদ শামীম আহমদ শাহরিয়ার আলম শিপার কুদরতে ইলাহি মারুফ মাহমুদুর রহমান দিলওয়ার ও শাহান আহমদ তালুকদার